تكون الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم قل بلى وربي لتبعثن ثم لا لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير وقال تعالى قال من يحيي العزام وهي رميم قل يحييها الذي انشاها اول مره وهو بكل خلق عليم وقلت দিনী বন্ধুগণ আল্লাহ রাব্বুল যাবতীয় প্রশংসা প্রিয় নবী মুহাম্মদ অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমরা আল খাফিজ আওয়াজ সেন্টারের মাধ্যমে আয়োজিত মাসিক প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি সে কারণে আল্লাহ আলমের প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ আজকের নির্ধারিত বিষয় হচ্ছে তেয়ামতের আলামত সমূহ তেয়ামতের আলামতের বর্ণনা নিদর্শনের বর্ণনা সম্পর্কে আজকের আলোচনা ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ এই আলোচনা সমূহ আলোচনা করে আমাদের অফিসে আকিদা বিষয়ে বিষয়ে লেভেল থ্রি যে পড়াশোনা হয়েছে সেই পড়াশোনায় উত্তীর্ণ ভাইদের মাঝে কিছু প্রায় বিতরণ করা হবে অনুরূপ আপনারা যারা রাখেন সেরকম ভাইদের জন্য কিছু প্রাইজের ব্যবস্থা আছে সেটা করা হবে তবে আমরা আজ যে আলোচনাটি শোনার জন্য এই মসজিদে উপস্থিত হয়েছি সেই আলোচনাটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা কারণ কেয়ামত বা কেয়ামতের প্রতি বিশ্বাস ইমানের একটি অঙ্গ বা একজন মানুষ মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত ইমানের রুকুনগুলি ইমানের মূল কথাগুলি ইমানের স্তম্ভ স্তম্ভগুলি সে পুরোপুরি ভাবে ক্লিয়ারলি বিশ্বাস না করে এই ইমানের রুকুনগুলি হচ্ছে ছয়টি সেই ছয়টি রুকুনের মধ্যে একটি হচ্ছে শেষ দিনের প্রতি ইমান যে শেষ দিনের নামকে আল্লাহ আপনি দিন বলেছেন অন্য স্থানের বলেছেন আরো অন্য স্থানের তা অন্যান্য নামের মধ্যে তাকাবন করেছেন সেই দিনকে ইশারা করে আল্লাহ সেটা হচ্ছে এই সকল শব্দের অর্থ হচ্ছে আখেরা বা শেষ দিন যেটাকে কেয়ামতের দিন বলা হয় ইমানের একটি রকম হচ্ছে একটি অঙ্গ যে সকল দিনে আমরা সাধারণত বসবাস করছি যেটা বারো ঘন্টার একটি দিন হয় এবং সাধারণত বারো ঘন্টার একটি রাত হয় এই এক রাত ও এক দিনের পর ধারাবাহিকভাবে সাধারণভাবে যেভাবে দিন ও রাত হতে যাচ্ছে হয়ে আসছে যখন এটা শেষ হয়ে যাবে এই দিন ও রাত যেদিন শেষ হবে সেই দিন আখেরা বা শেষ দিন পৃথিবীতে নিঃশ্বাস নিয়েছে এরকম প্রত্যেক মানুষকে আল্লাহ পুনরায় nada সেজন্য আখরাতের প্রতি বিশ্বাস এটি হচ্ছে ইমানের একটি অঙ্গ একটি যোগ্য বিষয় এবং প্রত্যেক মুসলিমকে প্রত্যেক মুমিনকে এই বিষয়ের সম্পর্কে জানতে হবে তাহলে তার আমি বিশ্বাস করে না এটা অমুসলিমদের মধ্যে যতগুলো যুগে এমনও কিছু লোক আছে যারা এগুলাকে খেয়াল তামাশা করে যারা এই সকল বিশ্বাসকে কি মনে করে খেয়াল তামাশা তবে এটা সত্য যে তাদের সংখ্যা খুবই নগণ্য তবে তাদের গুলো আরো বেশি জগণ্য এ সকল নাস্তিকেরা পৃথিবীর ওই সমস্ত লোক বিবর্তনবাদ বড়বাদ এবং ডারুলিনবাদ ডারুলিজম এরাই আবার বিশ্বাস করে যে মানব থেকে মানুষ মানব থেকে মানুষ এসেছে এটা বিশ্বাস করতে পারে যদি বলে যে কিভাবে বিশ্বাস করে তাহলে এই নাস্তিকবাদ এবং বড়বাদের লোকেরা বলবে যেটা প্রমাণিত হয়েছে কিভাবে প্রমাণিত হবে যদি জিজ্ঞাসা করেন তারা মানে এই জোরবাদ এবং বস্তুবাদের ব্যাখ্যা দিতে পারবে না যে কিভাবে প্রমাণিত যদি বলেন তাহলে বলবে যে ডাউনের মতো বড় শিক্ষিত মানুষ পন্ডিত মানুষ ও যখন বলেছে তাহলে আমরা সেখানে বিশ্বাস করি আমি বলবো যদি ডাউনের মতো বিজ্ঞানী কোনটাকে মানুষ বিশ্বাস করতে পারে তিনি তাহলে তিনি সমস্ত নবী করার শ্রেষ্ঠ মানব শিরোমণি সমস্ত নবী করার সরকার এবং প্রধান যিনি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হয়ে এই দুনিয়াতে এসে এবং তিনি আল্লাহর পক্ষ থেকে ওই সীমায় কথা অতি পেয়েছেন তিনি মানুষকে পৃথিবীর সকল কিছু সংবাদ দিয়েছেন এবং তাদেরকে পথ প্রদর্শন করেছেন অথচ পৃথিবীর শেষ দিকে কি হবে সেই কোথাও ঘোষণা দিয়ে গেছেন যার জীবনে যার ব্যবহারে যার চরিত্রে কোনো কলঙ্কে নেই তাহলে এরকম একজন মহামানবী আমরা বিশ্বাস করবো তাহলে যদি কেউ ডারবিনের সেজন্য আমি চাবো যে আমাদের কাছ থেকেই যে কেয়ামত একদিন হবে এ কথা সকল আত্মানের ধর্ম আত্মান থেকে অর্থাৎ আল্লাহ থেকে যে সকল ধর্ম এসেছে যে সকল কেতাব অভিধান এসেছে তাদেরকে যারা বিশ্বাস করে এরকম সকল লোকেই বিশ্বাস করে এমনকি যাদের কাছে কোন নবী আসেনি এরকম ধর্মের লোকেরাও এই বিশ্বাস এই জ্ঞান প্রতি বিশ্বাস করে তবে নাস্তিক্য এটাকে অবিশ্বাস করে জোড়বাদীরা এটা অবিশ্বাস করে এবং এর পিছনে তাদের কোনো যুক্তি নেই তাহলে আমরা যা দেখি না তা মানি না তা অন্যের কথা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে বানর থেকে মানুষ এসেছে এটা বিশ্বাস করতে পারে কিন্তু যে নবী একটি বক্তব্য দেবেন ঘোষণা দেবেন আল্লাহ কিতাবে কোনো কিছু লেখা থাকবে তখন তারা মানতে পারে না কারণ তারা আল্লাহকে মানে না তো আল্লাহর কথা কি মানবে আর তার মনে মনে কেমন করে বন্ধুগণ আল্লাহ তারাই জানেন একমাত্র যে জ্ঞান কবে হবে জ্ঞান কবে হবে জ্ঞান পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয়নি এমনকি কোন নদীকেও দেওয়া হয়নি যে জ্ঞান কখন হবে এক কখন হবে এর জ্ঞান আল্লাহ আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেয়নি কে জিজ্ঞাসা করা হয়েছিল ফেরেস্তা জিবরিল আলী ইসলাম মানুষের সুরতে একবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অনেক কিছু তার তিন চারটি কোশ্চিন করেছিলেন তার মধ্যে একটি কোশ্চিন করেছিলেন যে কেয়ামত কবে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে মাল রসুল যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তার চাইতে যে জিজ্ঞাসা করছে সেই ব্যক্তি জানে তখন ফেরেস্তা জিবরিল আলী সাল্লাম বলেছিলেন তাহলে নিদর্শনের সম্পর্কে বর্ণনা দাও তখন আমার সাল্লাম কয়েকটি নিদর্শনের বর্ণনা আমরা আজকের বক্তব্যে সেই নিদর্শনগুলির সম্পর্কে আলোচনা করতে চাই বন্ধুরা হাদিসে সহি হাদিসে কেয়ামতের বর্ণনা স্পষ্টভাবে এসেছে এত সুন্দর উজ্জ্বল কিন্তু চোদ্দ ষোলো বছর পূর্বে সেই সময় আল্লাহ সাল্লাহ যা কিছু বললেন সেগুলো একেবারে চোখের সামনে স্পষ্ট হয়ে আর জলজল করে ঘটে যাচ্ছে তার মানে নাকি তার মানে তাহলে যে তিনি আসলে একজন সত্য নবী যদি তিনি সত্য না হতেন তাহলে এরকম করে সংবাদ দেওয়া কখনোই সম্ভব হতো না বন্ধুগণ আমরা কে আমাদের শেষ কথা আমার চলে যাচ্ছি একটি হাদিস নাই এই আলামত হবে হাদিসে Abu Zayed Amr bin Akhtab Ansar রাদিয়াল্লাহু আল্লাহ বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ফজরের নামাজ পড়লেন ওয়া সাইদা এবং মিম্বারে উঠলেন তারপর সাহাবারা হাত্তা হাজরাত যুর তারপর তিনি খুতবা প্রদান করলেন খুতবা এত দীর্ঘ ছিল যে হয়ে গেল সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত খুতবা দিলেন থেকে শুরু করলেন ফজরের পর জোহর পর্যন্ত আবার জোহরের নামাজের পর শুরু করলেন আসর পর্যন্ত তারা অবতরণ করলেন মেম্বার থেকে আবার নামাজ পড়লেন অতঃপর আবার মেম্বারে দাঁড়ালেন তিনি আবার প্রদান করলেন যতক্ষণ সূর্য না করল তার আল্লাহ রসুল সাল্লাহ নামাজের সময় নামাজ যেগুলো ভবিষ্যতে ঘটবে সেগুলো ছিল কে আমাদের বর্ণনা এবং কে আমাদের আলাপ এবং নিদর্শন সম্ভব হারের দিকে ইমাম মুসলিম কিতাব কিতাব আশরা উৎসাহ বর্ণনা করেছেন বন্ধুগণ এই কে কেয়ামতের আলাপগুলি দুই ভাগে বিভক্ত কেয়ামতের আলাপগুলি দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ছোট আলাপ আর দ্বিতীয়টা হচ্ছে বড় আলাপ কে আমাদের ছোট আলাপ এবং বড় আলাপগুলির মধ্যে পার্থক্য হচ্ছে খুবই সাধারণ বিষয় যেটা মানুষের সমাজে যেটা পৃথিবীতে এমনি ঘটে এগুলো হচ্ছে ছোট আর বড় হচ্ছে সাধারণ না অসাধারণ জিনিস এমন জিনিস যেটা সাধারণ সমাজে ঘটে না সাধারণ মানুষ দেখে না সাধারণ মানুষ এরকম না বুঝে না আসবে না এরকম জিনিস ঘটে যাওয়া ওগুলাকে হচ্ছে বড় আলামত এই ছোট সেই সকল ছোট আলম প্রায় সকল ছোট আলম প্রকাশ পেয়ে কোন ব্যক্তির অধীন যে সকল ছোট আলোকের ঘটনা শ্রীনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম দিয়েছেন তার মধ্যে সেই আলোকের ঘটনা শুনতে শুনি কথা আসবে আমাদের অনেকের ধারণা আছে যে কিয়ামতের আলামত ভোয়া মানে হচ্ছে এটা খারাপ জিনিস বা হারাম এটা আমরা যে কিয়ামতের আলামতের কোন আলামত হচ্ছে জেনা বেশি হওয়া বেশি জানা বেশি হওয়া আমরা অনেক অনেক ভাবি যে কিয়ামতের এরকম না কেয়ামতের যেগুলো আরামত হবে সেগুলোর মধ্যে কিছুটা খারাপ হবে অবৈধ হবে আবার কিছুটা ভালো হবে বা ডাইরেক্ট হবে বা মোবা কিন্তু সেগুলোর প্রকাশ হওয়ারা কেয়ামত জরুরি নয় যে কেয়ামতের আরামত হলে সেটা মঙ্গ হবে আপনাদের উদাহরণ আপনাদের বলি কেয়ামতের আরামত বলি দুই ধরনের কিছু এমন আরাম muka lebih semangat orang orang apa ya? Arti memang apa? Dia kota dan apa tu lupa dan itu tak apa. Dia kota itu. Siapa itu dia? Zina beliau beliau. Kita boleh haram dengan orang. Siapa itu dia? Mampu kita mata kuat beliau beliau. অবশ্যই এটা হারাম এবং নোংরা জিনিস কিন্তু কেমন পূর্বে নদীনালা এবং গাছপালা শাক সবজি না কেন বড় বড় মানুষ কর্তালিকা নির্মাণ সুন্দর বাড়িঘর তৈরি করে করে মানুষ করতে এটা বোবা ডাইরেক্ট তো কেন 说 এবং আজকে যে লাভ করবে সেই সকল গুলি কি কি এক নম্বর এই পৃথিবীতে আগমন হচ্ছে একটি জ্ঞানের কারণ যেদিন পৃথিবী আবিষ্কার হয়েছে আল্লাহ এই পৃথিবীকে algo বেশি হবে বা তাদের প্রকাশটা এবং তাদের প্রচারটা বেশি হবে আর এই সকল নবীর ডাক্তারের মধ্যে আমাদের ভারত উপমহাদেশে একজন দাবি করেছিল যার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে মূলবাদদের কাদিয়ানি মূলবাদ ওরা নিজেকে আসল করা সেটা হচ্ছে নবীর দাবিদার আমাদের উপমহাদেশ এবং তার আনন্দ পাব এখনো আছে এখনো দেশের মূল স্থানে তাদের লোক কাজকর্ম করে কিছু টিভি চ্যানেলও যায় আমাদের অনেক সাধারণ মানুষ সেগুলো বুঝে না এরকম চ্যানেল দেখে ওদের চ্যানেলটার নাম আছে এম টিভি এগুলো উর্দু এবং অন্যান্য ভাষায় ইংরেজি ভাষায় প্রকাশ হয় আপনারা এরকম চ্যানেল এবং এরকম তথ্য থেকে দূরে থাকার চেষ্টা করবেন এটা হচ্ছে যে আমাদের আমার যে নবীন তালিকার যেটা মুখ্য উদ্দেশ্য ছিল সেটা হলো যে মানুষ যেন বলেছিলেন সেটা হবে যে তোমরা আলোচনা হয়েছিল যাদেরকে যাদেরকে তোমরা পৃথিবীতে মাকে জন্ম হলো কিন্তু এমন এক সময় আজকে আলোচনা বলছেন যে তার সেই সকল আবার শিরিক করতে শুরু করবে এই দৃশ্যটি এখন আমাদের দেশে উপমহাদেশের একটা খুবই স্পষ্ট চিত্র যত রবীর ও মাতা দেশে আছে এবং স্পষ্ট যে আল্লাহ তারা অন্যের বিবাহ যদি কোনো ফিরে যাবে আশা করে যদি কোনো মানুষ এখানে আসে মুড়ির হয়েছে দেশে এখানে আসে ওর কি বিপদ আপদ হচ্ছে না হচ্ছে ওই বিশ্বাস করে যে আমার কি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন বুঝতে পারছেন তাহলে এটা বিশ্বাস আল্লাহ আপনি আল্লাহ ছাড়া এই ক্ষমতা পৃথিবীতে কাউকে দিয়েছেন যে একজন মানুষ দূরে থাকবে যেখান থেকে তার কোনো সংযোগ নেই আপনি এখানে আসেন কেউ তামাম কেউ রিয়াজ কেউ আরো যেমন আপনার ক্যাম্প কিংবা বাংলাদেশ কিংবা ভারত পাকিস্তান আপনি এখান থেকে আপনার বাড়ির খবর জানতে পারছেন আপনার ছেলে ফ্রেন্ড হচ্ছে আপনি জানতে পারছেন দেখতে পাচ্ছেন আপনার পাড়ায় গ্রামে এখন কি ঘটছে এই জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ আমি কোরআন আল্লাহ আল্লাহ আমি বলছেন এই টাকাতে এই সেই আল্লাহ তারা কোনো কোনো কিছু না তিনি সর্বদ্রষ্টা তিনি সর্বদ্রষ্টা তিনি সবকিছু সবসময় শোনেন তিনি সবকিছু সবসময় দেখেন মানুষ সবকিছু সবসময় শোনে না দেখে আমরা এখানে আপনি দেওয়ালটা আর বেশি বাইরে গিয়ে আছে দেখি আমরা এখানে আসি বাড়িতে কথা বলবো কথা করে কথা বললে শুনবো তখন পর্যন্ত মোবাইল দেখা কিন্তু কোনো মানুষ যদি বিশ্বাস করে আমার পিতা আমাকে দেখবেন তাহলে যেমন আমরা আমরা আমি সবকিছু সবসময় করেন সে বিশ্বাস করতে তার বীর সব যে সময় বড় দেশের মানুষ সমস্যা থাকবে সেই সময় যদি কেউ রক্ষা না করতে পারে তাহলে এগুলো বিশ্বাস স্বীকার করা এগুলো যদি বিশ্বাস আর যদি অপর করতে না পারে সেটা তো হচ্ছে যদি আলোচনা হবে যেমন কেউ মন্দিরে তোমাদের উদ্দেশ্যে হয় এখানে যে বিশ্বাসটা কাজ করে সেটা হলো আমার বাবা খুশি হবে খুশি হলে মন্দিরা লাগিয়ে দিয়ে আমার সমস্যার সমাধান হয়ে যাবে সে ব্যক্তি মারা গেছে কেমন করে জানতে পারবেন কতগুলো লোক আপনি নিয়ে এসছেন আর যদি নাকি মানুষ হিসাবে তিনি সবসময় শুনতে পারবেন তো আমরা ওনার কাছে যাই না আমরা তো তাকে কিছু করে না করে দিতে পারি ভাই মিলিত না মুসলিমের সাথে মিলিত না হয় বড় দেশ মানে একটা শত্রু দ্বারা করে একটা গরিব দেশ সাধারণ দেশ করে না যতক্ষণ পর্যন্ত সে অপরের কাছে টাকা ধার নেয় বিশ্ব ব্যাংকের কাছে টাকা ধার না নেয় ধনী দেশগুলোর কাছে টাকা ধার না নেয় আর কোন দেশ কোন ব্যাংক ততক্ষণে টাকা দেয় না ততক্ষণে পর্যন্ত তাদের উপর সুদ চাপানো না হয় সরাসরি সুদ নাও চাপায় তবুও ওরা কৌশলে অন্য কিছু আদায় করে নেয় অথচ আল্লাহ বলছেন কুল্লু কাদের যে আমরা যে কিভাবে সে মাল জমা করবে আমিন হা আমিন আমিন হারাল থেকে না হারাম হবে এটা হচ্ছে কেমন কেমন কেমন আলোচনা শুরু করছে প্রকাশ পাওয়া বাদ্যযন্ত্রের বাদ্যযন্ত্র প্রকাশ পাওয়া বাদ্যযন্ত্র মিউজিক এত বেশি বর্তমান হয়েছে যে এক সময় ছিল যখন সেগুলা যেগুলা সিনেমা ঘরে এবং অন্য জায়গায় হতো কিন্তু আজ তাহলে প্রত্যেক মানুষ মানুষের পকেটে পকেটে মোবাইল আর প্রত্যেক প্রত্যেকের মোবাইলের রিংটন আর রিংটন হচ্ছে বিরোধী এমনকি নামাজ পড়তে আসলে তবু আল্লাহ এটা মিউজিকের প্রকাশ বেশি না তাহলে মিউজিক বেশি হবে আমরা আমাদের কথা আগে বলেছিলেন যেটা আজ আমাদের ঘর আমাদের প্রত্যেকের পকেট অধিকাংশ টিভি খুললে এখানে না আছে প্রোগ্রাম যতগুলো মানুষের মনোরঞ্জনের নামে প্রোগ্রাম হচ্ছে দেশে সবগুলোতে সেই গান এবং সিনেমা আর মিউজিক আর না যতগুলো ক্লাব সব ক্লাবে এই ধরনের কাজকর্ম ছিল আর এই গান একটা সভ্যতা হিসাবে মানুষের সমাজে চলে এসেছে আর অমুসলিমদের মধ্যে ছিল ইবনে মাদা হাদিসটি বর্ণনা করা হয়েছে শেখ আলবানি সহিউল জামে আসাদের তিন হাজার পাঁচশো উনষাট নম্বর হাতে শুরু করেছেন অনুবাদ হচ্ছে এমন মহিলার প্রকাশ যেই মহিলাদের গায়ের পোশাক তো থাকবে কিন্তু সেটাকে পোশাক বলা যাবে না পোশাক থাকা সে উলঙ্গ পোশাক মুসলিম তাদের চুলের মতো হবে জায়গাটা থাকে মতো হবে আর রাস্তাঘাটে এদের কোনো সংখ্যা নেই পোশাক পত্রে এরপর চিকন পোশাকটা আপনি উপর থেকে ভিতর দেখতে পাবেন এরপর ছোট হাদিস থেকে ইমাম বুখারী কিতাবুল সুনান বা কিতাবুল আওতায় বর্ণনা করেছেন বন্ধুরা এবার যে আমাদের প্রভাবের আছে সেটা আপনারা বেশি করে অনুভব করবেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে কিয়ামত হবে ওই হাদিসে জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন যে যখন নব যেরকম গরিব মানুষ এবং সামনে রাখা এদেরকে যখন দেখবেন তারা যদিও বড় বড় বাড়ি ঘর তৈরি করে তারা খারাপ হয়নি কিন্তু এরকম অবস্থা আসা এরকম সিচুয়েশন আসা এটা হচ্ছে কেউ নিকটে আসা একটি নিদর্শন বা আমাদের আলাদা নিদর্শন সম্পর্কে বলেন তারা শুধু বলেছেন para প্রতিযোগিতা করে তখন আবুল আমার কাজে চলে এসেছে আমি থেকে বা মুসলিম ইমান কথা বর্ণনা করেছে এটা তো সাধারণ বাস্তব এখন পৃথিবীতে প্রতিযোগিতা চলছে যে কে কত বড় টাওয়ার তৈরি করতে পারে যদি একটা আমিষা বড় টাওয়ার তৈরি করে একটা মানুষের যেটা মানুষের করে তো একটা আওয়াজ তৈরি করে শেষ পর্যন্ত দু এক সবচেয়ে বড় আর সবচেয়ে বড় টাওয়ার তৈরি এই বড় বাড়িটা লম্বা বাড়িটা তৈরি করে রাস্তা কিনে দেখে আল্লাহ থেকে তৈরি করে আর উপরে খুব ঠান্ডা বাতাস তাহলে এই সকল এই সকল কাজ যেখানে বাড়িটা প্রাসাদ নির্মাণে এক অপরের এক অপরের প্রতিযোগিতা করা বাড়ি নির্মাণ করা অট্টালিকা নির্মাণ করা আরে টাওয়ার নির্মাণ করা সেটা হচ্ছে কেয়ামতের একটি আলাদা যদিও কাজটা আমাদের কাছে বিপদে পাওয়া গেছে আমাদের বা একটা পক্ষকে মেরে দিচ্ছে তারা তার উপর কেস হচ্ছে এবং কেস চলছে কিন্তু মানুষকে মেরে দিচ্ছে এতে কোনো কেসও নেই এতে কোনো বিচারও নেই এতে কোনো তর্কাও হচ্ছে না সেখানে সেখানে ফুটে দিচ্ছে যতগুলো দেশে কল্যাণ করেছে দেখেন সকল দেশের দিন যেখানে বম্বে যেখানে আফগানিস্তানের মতো দেশে পাকিস্তানের মতো দেশে এবং ইরাকের মতো দেশে বিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুল হাজ কিয়ামত তখন হবে না যতক্ষণ হত্যা বেশি না হয় বেশি বেশি হত্যা না হয় আল্লাহ আলাদা ভাবলেন তার অধিকার গণনা করলেন কেয়ামতের আরেকটি আলাদা হচ্ছে সময় সংকীর্ণ হয়ে যাওয়া সময় কিভাবে সংকীর্ণ হয় নাই দিন তো বারো থাকে রাত তো বারো ঘন্টাই কিন্তু সময় সংকীর্ণ কেমন করে হয় আর বারো ঘন্টা দিন আছে বারো ঘন্টা রাত আছে কিন্তু প্রত্যেক মানুষই এই কথা বলতে ভাই এই তো কিছুদিন আগে দেশ থেকে আসলাম হঠাৎ করে এক বছর হয়ে গেল বেশ কিছুদিন আগে মাসের শুরু হলো মাসের হয়ে বেতন পেয়ে গেল এই তো শনিবার আমার কিছুদিন শুরু হয়ে গেল আমার এই যে প্রত্যেক মানুষ এটা সময় কাজ করতে সময় চলে যাচ্ছে এমন যে তার সময়টা বুঝতে পারবে না শুধু মোবাইল সমাধান হবে না সময় সংকীর্ণ হওয়া এবং সময় বরকত না আসা আল্লাহ রসুল কিন্তু যখন আগামদের হয়ে যাবে তখন মানুষেরা কার কাছে শিখতে যাবে ওদের কাছে যাদের কাছে নেই জ্ঞান নেই তাদের ইসলামের বিধান হাদিস তুমি করেনি হাদিসের ব্যাখ্যা জানে না কিন্তু সে গ্রামের আলেম হয়ে আছে ইমাম হয়ে আছে মানুষ তার কাছে কত জিজ্ঞাসা করতে আছে তার কাছে শিখছে আর সে মানুষকে দিল্লিতে আগে কত দিয়ে যাচ্ছে জ্ঞান দিয়ে যাচ্ছে কোনো বৈশিষ্ট্য খুলে না আটে না পড়ে না দেখে না দেখা দেখে না আর তাকেই মানুষ আলেম মনে করছে তো বলছেন আল্লাহ তারা নিজেও প্রশ্ন হবে চিত্র সেটা আমাদের মধ্যে কারণ বলতেন তারপর বলতেন অসার ভালো হবে না এবং ফেসলা আপনার কাজ পাবে ফেসলা তো নাম দাঁড়িয়ে বুঝতে পারবেন ফেসলা আপনি ফেসলা অনেক ধরনের ফেসলা ধর্মীয় ফেসলা সামাজিক ফেসলা রাজনৈতিক ফেসলা মানুষের চলাচলের ফেসলা মানুষের জীবনের ফেসলা খাওয়া দাওয়ার ফেসলা ওষুধ বেশি ফেসলা যাবতীয় ধরনের ফেসলা পৃথিবীতে কাজ করবে قال صلى الله عليه وسلم يتقارب الزمان ويقبل العلم وتظهر الفتن ويلقى الشكر এবং দক্ষিণে বেশি হবে কৃপণ্য বেশি হবে কৃপণতার কথা আর কি বলবো আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়াতে মানুষকে যে সৌদি আরবে আর দেশে চাকরি বাকরি আর ইনকাম অনেক দিয়েছে কিন্তু তখন কৃপণতা পাওয়া যায় যখন কোন ইসলামিক কাজের সাহায্য দেওয়া যদি বলা হয় অমুক একটা কাজ অমুক পয়সা কম লাগবে মানে একটা কাজ তারা পেল অন্য কাজে কিন্তু অনেক পেল এটা হচ্ছে কেমন আর একটি আনন্দ হচ্ছে আমাদের আরব নদী নালায় পরিণত হবে ভিতরে যাওয়ার রাস্তা তোমার নাই তারপরে ভালো করে দেখলাম এই যে বৃষ্টি হয়েছে পাহাড়ের উপর থেকে পানি নিয়ে এসে জমা হয়েছে ছোট ছোট ছোট ছোট পানি জমা হওয়া পুকুরের মতো ছোট ছোট ইলিশ তারা পানি জমা হয়েছে ওদের করে আনন্দ না করে দেখে গেছে গাড়ি সেখানে ডুবা ডুবা জমা জমির থেকে আরো অন্য শাকসবজি হওয়া প্রসারণ কিছু না আর যে ক্লাইমেট পরিবর্তন আছে সেটা শুধু সৌদি আরবের সারা বিশ্বে দেখা যাচ্ছে তো আল্লাহ বলেছেন লাভ করবে না তো দেখি কিছু আমার কাছে আমাদের আল্লাহ রসুল বলেছেন যেটা এখন প্রকাশ পায় না আল্লাহ রসুল বলেছেন যে পরাত নদীর স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে কেমন করবে আর মানুষেরা সেই স্বর্ণ দেওয়ার জন্য দৌড়াতে করবে ছুটাছুটি করবে আল্লাহ রসুল বলছেন যেও না নিরানব্বই জনে মারা যাবে একজন নয় আল্লাহ Gracias. দাবি থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ গ্রহণ করেছেন এটি এখন প্রকাশ পায় আমাদের আরেকটি আনন্দ শুরু হচ্ছে যে মুসলিমরা ইহুদের সাথে যুদ্ধ করবে এবং এত বেশি সংখ্যায় ইহুদি মারা যাবে যে ইহুদিরা কোথাও নিরাপদে থাকতে পারবে না যেখানে লুকাবে না কেন তাদেরকে বলে দেওয়া হবে সে সময় কাজ পর্যন্ত করে দেবে দেওয়াল পর্যন্ত করে দেবে যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে আটো হত্যা করো মুসলিমকে এ কথা বলে দেবে এরকম ইসলামের লোকে আছে বা কালে না করে কিন্তু বলবে না বৃক্ষ বলবে না কারণ সেটা আপনি জানা গেছে বর্তমান যুগে ইসরায়েলে তারা বেশি বেশি করে এই গাছ লাগায় এই গাছের পিছনে কিন্তু মুসলমান ইসলামের সকল ধর্ম জানে কিন্তু ইসলাম গ্রহণ করবো না ওই গাছের পিছনে লুকিয়ে থাকবো আমাদের মুসলিম হত্যা না করতে পারে এর মুক্তি করে আল্লাহ এই হাদিস থেকে চব্বিশ ঘন্টায় প্রতিবাদ হয় এত সংখ্যা সারা পৃথিবীতে মানুষের জিয়ারতের জন্য আসে যে মানুষের পাপ ফেরা একটু জায়গা পাওয়া থেকে অসম্ভব সেই কাবার কাবাকে ভেঙে তদন্ত করা হবে কাবাকে ভেঙে করা হবে যে লোক থাকবে কাবা কাবাকে ভেঙে চুরমার করবে সে হবে দুঃসময় দুই পাওয়া দুই পাওয়া তার মানে হবে সাধারণ হবে না হবে মিলে তাদেরকে আরোগ্য দেয় হবে এরকম মানুষ আল্লাহ আল্লাহ আল্লাহ ইবাদত কেউ থাকবে না তখন কেমন হবে মোট আমার থেকে